সতেরো নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শাহ আলাইকুম সালাম রহমতুল্লাহ ফরোজ নামাজের পর তেত্রিশ বার করে সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর পড়লে তার আমল নামায় একটা হজ উমরা দান শাহাদাতের সব লিখা হবে সোহাল বোখারি হাদিস এইভাবে হাদিসটা নেই যেভাবে আপনি বলছেন যে মনে হচ্ছে যে হাদিসে এই ভাষাগুলি রয়েছে যে কেউ যদি তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলে তাহলে হজের সব ওমরার সব দানের সব আর শাহাদাত মানে আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার সব পাওয়া এই ভাষায় হাদিস নেই কথাটি জাল হয়ে যাবে তবে যে হাদিসে রয়েছে যে গরিবরা এসে রসুল্লাহ কাছে সাহাবাইকার যারা দরিদ্র তারা বললেন ইয়া রসুল আল্লাহ জাহাবা দসুর জাহাবা আহল দসুর বিল অজুরিল কেজির যারা বিত্তবান যারা ধনী মানুষ তারা তো অজস্র নেকি নিয়ে চলে গেল আর আমরা তো কিছুই করতে পারলাম না ইউসাল্লু না কামান আমাদের মতো তারা সলাত আদি করছে ওয়াইসুমনা কামান আসুম আর তারা তাদের যে ধন সম্পদ রয়েছে তাদের তারা সাদকা করছে আমরা তো সাদকা করতে পারি না তো রসুল্লাহ বললেন যে তোমাদেরকে এমন একটা কিছু বাতলে দেব সেটা যদি তোমরা পালন করো নিয়মিত তাহলে তোমরা তুদরে আমান সাবা কাকু তোমাদের থেকে এগিয়ে গেছে যে ধনী লোকেরা তাদেরকে পেয়ে যাবে তাদের সাঁত ধরে নেবে আর তসবে আমান বা দেখো তোমাদের পিছনে যারা আছে তাদের থেকে অনেক এগিয়ে যাবে সেটা হচ্ছে যে সুহান আল্লাহ তেত্রিশ বার পড়বে আলহামদুল্লাহ তেত্রিশ বার পড়বে আল্লাহ আকবর তেত্রিশ বার পড়বে তামামল মেয়ে তো এখানে এতটা বোঝা যায় যে তোমরা গরিব মানুষ সাদকা করতে পারছো না হজ করতে পারছো না উমরা করতে পারছো না ওরা করোনা হাদিসে এটাও রয়েছে সরকার সাথে যে ধনী লোকেরা হজ করতে পারে উমরা করতে পারে আমরা তো করতে পারি না তো তারা যে তোমাদের থেকে এগিয়ে আছে তোদের কোন মানসাবা কাকুম যারা তোমাদের থেকে এগিয়ে আছে তাদেরকে পেয়ে যাবে মানে তাদের সাঁত ধরে নেবে তাদের সাঁত ধরে নেওয়া মানে তাহলে এই আমলটা করলে এই তসবিরগুলি পাঠ করলে তেত্রিশ তেত্রিশ করে হজ সব পাওয়া যাবে এইভাবে বোঝা যায় হাদিস থেকে কিন্তু আপনি যে ভাষায় বলেছেন মনে হচ্ছে সরাসরি এই ফজিলত না এইভাবে নেই একটি হাদিস রয়েছে মুসলিমে যেই ব্যক্তি সুহান আল্লাহ আলহামদুল্লাহ তেত্রিশ তেত্রিশ করবে তাও গোফেরা লাহু তার গোনাগুলি ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া হবে ওয়াইন জাবাদিল বাহারি যদিও সাগরের ময়লা আবর্জনা আর ফেনা সম পরিমাণ হোক না কেন অসংখ্য গোনা হোক না কেন মাফ করে দেওয়া হবে সাগিরা গোনা মাফ করার কবিরার জন্য তার সাথে তব শর্ত রয়েছে এখন আসল প্রশ্ন আপনার বাকি রয়েছে তবে আমাদের দেশে ফরজ নামাজের পর না ফরজ নামাজের পর না পড়ে সুন্নত পরে পড়ে মানে এই তসবিগুলি অনেকেই সন্ন্যত সালাম ফেরার পরে পরে সন্ন্যত শুরু করে দেয় ভুল তরিকা এটি এটি হানাফিদের প্রচলিত তরিকা এটি হাদিসের তরিকা নয় সন্ন্যতের পর পরে এতে করে কি ওই সবটা পাওয়া যাবে না ক্ষেত্র শেষ হয়ে গেল এগুলি হচ্ছে তসবি সুহান আল্লাহ এটা হচ্ছে আজকার বাদা সলাতের মকতুবা ফরজ সলাতের সাথে সংশ্লিষ্ট ফরজ সলাতের পরের জিকির আজকার সুতরাং কেউ যদি সন্ন্যতের পরে এই জিকের আজকার পড়ে তাহলে সে সব পাবে না বরং সন্ন্যতের খেলাফ কাজ করবে বরং বেদাতে চলে যেতে পারে আল্লাহ হেফাজত করে